আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا الحمد لله আমরা গতকালকে এই আয়াতে আলোচনা শুরু করেছিলাম কিন্তু মাঝখানে আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল এখানে গতকালকে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হলো যে আল্লাহ পাকসুবাহান নিকটতম আত্মীয় স্বজনের হক অধিকার আদায় করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন মিসকিনদের যে অধিকার আছে মুসাফিরের যে অধিকার আছে সেই অধিকার গুলো আদায় করা করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন এই সংক্ষিপ্ত নির্দেশনার মধ্যে গোটা সমাজ ব্যবস্থাই চলে আসছে মানুষের পরস্পরে কার উপর কি অধিকার আছে সেই সমগ্র অধিকার গুলো এখানে আলোচনা করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে আর আল্লাহ পাকসুবাহার সুবাহ এই নির্দেশনাগুলো কোনো এক ব্যক্তির উপর বা কোনো একটি অঞ্চলের উপর বা কোনো একটা গোত্রের উপর নয় এটা সমগ্র মানব জাতির উপর এটা কার্যকরী যে সকল মানুষ এটা এই নির্দেশনাগুলো মেনে চলবে আর বিচ্ছিন্নভাবে কোনো মানুষ কোনো নির্দেশনা মেনে চলা যায় চলতে পারে না এই কারণে আল্লাহ দিনে হককে বিজয়ী করে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন যখন মানুষের সমাজের মধ্যে আল্লাহর এই হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে সমাজ ব্যবস্থা এইভাবে গঠিত হবে তখন রাষ্ট্রের পক্ষ থেকে কোথায় কে বঞ্চিত সকল বঞ্চিত মানুষের সেই পরিচয়গুলো জানা হবে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের অধিকার কি সেই অধিকারগুলো চিহ্নিত করে তা আদায় করা হবে কোথাও কোনো ধরনের বঞ্চিত অসহায় মানুষ থাকবে না যেমন ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর এটা কর্তব্য সামগ্রিকভাবে এটা রাষ্ট্রের উপরও দায়িত্ব ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষ তাদের নিজেদের আপন জনদের সাথে সুসম্পর্ক রক্ষা করবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে তাদের অধিকারগুলো আদায় করে দেবে দরিদ্র অসহায় আত্মীয়দের তাদের অভাব অনটনগুলো যারা সচ্ছল আছে তারা পূরণ করে দেবে তারা রোগ আক্রান্ত হলে তাদের সেবা শুশ্রূষা করবে চিকিৎসার ব্যবস্থা করবে তাদের সকল মৌলিক প্রয়োজনগুলো তারা পূরণ করবে তাদের ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করবে সকল দিক থেকে আত্মীয় আত্মীয়ের কাছে পরিপূর্ণভাবে নিরাপদ থাকবে এবং সকলে সকলের অধিকার আদায় করে নেবে যদি কেউ কারো অধিকার আদায় না করে রাষ্ট্রের দায়িত্ব হলো সেই অধিকারগুলো আদায় করে দেওয়া কেউ যদি কারো অধিকার আদায় থেকে নিজেকে বিমুখ করে নেয় রাষ্ট্রের দায়িত্ব তাকে বাধ্য করা রাষ্ট্র তার নাগরিকদের জন্য যে নির্দেশনাগুলো প্রয়োজন সেই নির্দেশনাগুলো প্রদান করবে সেই নির্দেশনাগুলো এমন নির্দেশনা দেবে না যেটা কোরআন বা সন্না বিরোধী কোরআন সন্না বিরোধী কোনো নির্দেশনা দিবে না কোরআন সন্না বিরোধী নয় এমন যে কোনো নির্দেশনা রাষ্ট্র তার সময় কাল প্রেক্ষাপটে যেখানে প্রয়োজন সে নির্দেশনা দিতে পারবে এটা তার দায়িত্ব হজরত উমর রাবজি আল্লাহ যখন তিনি খলিফা ছিলেন তখন মদিনায় বেশ অভাব অনটন দেখা দিয়েছিল আর সেই অভাব অনটনের সময়ে তিনি নির্দেশনা জারি করেছিলেন এখন এই অভাব অনটনের সময় কেউ যদি ক্ষুদার জ্বালায় কোথাও কিছু চুরি করে জন্য তার হাত কাটা যাবে না অথচ এটা আল্লাহর নির্দেশ হাত কাটার কিন্তু হাত কাটার হুকুমটা কে কার্যকরী করবে এর পূর্বে শর্ত পূরণ করতে হবে যে কেউ চুরি করলে হাত কাটা যাবে না তার পূর্বের শর্তগুলো পূরণ করতে হবে শৈল ইসলামী রাষ্ট্রের উপর তার মৌলিক দায়িত্ব হলো তার প্রতিটি নাগরিকের তার মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চয়তা দেওয়া তার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে তার মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দিতে হবে ওমর রাজি আল্লাহু বলেছিলেন আমার খেলাফত কালে যদি পুরাত নদীর তীরে একটি ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় হাসরের ময়দানে ওমর কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে একটা পশুর প্রতি যদি এই দায়িত্ব অনুভূতি থাকে তাহলে মানুষের প্রতি তো দায়িত্ব অনুভূতি এর চেয়ে আরো বেশি সেহেতু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষ কেন চুরি করে এক নম্বর কারণটা হলো তার প্রধানত হতে অভাবের কারণে সেই তার অভাবটা পূরণ করে করে দেওয়ার দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের তার অভাব পূরণ করে দেওয়ার পর যদি সে চুরি করে এরপর তার হাত কাটা যাবে বেবিচারের জন্য শাস্তি দেবেন কখন দিবেন নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্যে রেখে দিয়ে তাদের বেবিচারের শাস্তি দিতে পারবেন না এই শাস্তি প্রয়োগ করতে হলে আগে ইসলামের হুকুম ফরজ ফরজ সেই হিজাব পর্দাকে কার্যকরী করতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে এরপর হল বিবাহ উপযুক্ত সকল নারীকে বিয়ে দিতে হবে বিবাহ উপযুক্ত ছেলেদের বিয়ের ব্যবস্থা করতে হবে যখন রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো করা হয়ে যাবে অবাধ মেলামেশার সুযোগ বন্ধ করে দেওয়া হবে এরপর বেবিচারের করার কোন সুযোগ কারো নাই যদি কেউ করে তখন তাকে শাস্তি দিতে হবে উমর রবি আল্লাহ এই কাজটি করেছিলেন যে অভাবের সময়ে যদি কেউ অভাবের কারণে চুরি করে বসে রাষ্ট্র তো তার সেই অভাবটা পূরণ করে দিতে পারছে না এই জন্য সেই সময়ের জন্য তিনি মন্তব্য রেখেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় এক জনপদে ঢুকে তাদের কাছে খাবার চেয়েছিল কিন্তু সেখানে খাবার পায় নাই সে ফিরে এসে মাঠের মধ্যে জব কেট পেয়েছে জব কেট থেকে তার কুদার জ্বালায় সে ইচ্ছা মাফিক সে জব খেয়েছে এরপর চাদর বিছিয়ে জব তুলে চাদরের মধ্যে ভরে সে গাঠটি তৈরি করে নিয়ে রোয়ানা দিচ্ছে জমির মালিক দেখে এসে দৌড়ে তাকে এসে প্রথম মারধর করলো তাকে আটকালো তখন সে বলল যে তুমি আমার ক্ষেত থেকে চুরি করে জব খেয়েছো এবং নিয়ে যাচ্ছ আমি রাসুল্লাহ সাল্লামের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ দেব চলো তখন সেও বলল চলো আমিও যাব আমি কুদার্থ ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই আর আমাকে তুমি মায়ের দৈর করেছ আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দেব দুইজন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে গেলেন যাওয়ার পর উভয়ের কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম জমির মালিককে পাঁচ ওয়াসক জব জরিমানা করলেন এই কারণে করলেন যে বললেন প্রথম লোকটা ছিল অজ্ঞ সে জানে না তোমার প্রথম দায়িত্ব ছিল তাকে ইলিম দেওয়া তুমি এলিম দাওনি দ্বিতীয় হলো সে ছিল ক্ষুধার্ত তোমার দায়িত্ব ছিল তাকে খাবার দেওয়া কি খাবার প্রদান করনি কারণ সে পরিচিত অপরিচিত যেই হোক না কেন ওই যে ইবনে সাবিল তার হক আছে তুমি তার হকটা আদায় করনি অপরাধী তুমি তৃতীয় তুমি তাকে মারধর করেছ এটা অন্যায় করেছ এই জন্য তাকে জরিমানা করলেন পাঁচ বছর জব কিন্তু সে কাজটা কিন্তু চুরি করেছিল খাইলো আবার চাদরের মধ্যে আবার নিয়েও যাচ্ছিল কিন্তু সে কোন অবস্থা সে চুরি করেছিল একদিকে তার কাছে এলিম ছিল না লোকটা ছিল জাহিল তৃতীয় হলো সে ছিল কুদার্থ এখানে তার অধিকার ছিল তাদের উপর তারা এটা প্রদান করেনি এই কারণে তাকে জরিমানা করলেন অথচ চুরির অপরাধ হাত কাটা এখন যদি কেউ মনে করে যে কোরআন মজিদে তো হুকুম আছে চুরি করলে হাত কাটতে হবে তাহলে চুর ধরলাম হাত কেটে দিলাম এরা হলো নির্বোধ অজ্ঞ এরা অজ্ঞ কোরআনের আয়াত ছড়া কিন্তু কিভাবে প্রয়োগ করতে হয় সে এলিম তাদের নাই কারণ কোরআনের আয়াত প্রয়োগ করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই আয়াতটি তিনি জানতেন কিন্তু এরপরও চুরির শাস্তি না দিয়ে বরঞ্চ জমির মালিককে তিনি শাস্তি দিলেন এই কারণে ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা বা আমির তিনি আল্লাহ আল্লাহ রাসুলের অবাধ্যতার ক্ষেত্রে কোনো আদেশ দেবেন না এছাড়া যে কোনো আদেশ তিনি দিলে সেই আদেশ পালন করাটা তখন ফরজ সেই আদেশ পালন করাটা তখন ফরজ হয়ে যাবে শর্ত একটা যে তিনি কোরআন এবং সুন্নার বিপরীত কোনো আদেশ দেবেন না কিন্তু কারো অধিকার নাই এই আদেশটা দিলেন দলিল কোথায় বুঝতে হবে তাদের ঘরে শয়তান সোয়ার হয়ে বসেছে তখন দলিল খুঁজে আর নিজে যখন অমান্য করতেছে নিজের অবাধ্যতার কারণে অবাধ্যতার পক্ষে দলিল খুঁজে তো যেমন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মুসলিমি ফিমা আহাব্বা আও কারিহা হাত্তা প্রতিটি মুসলিমের উপর ফরজ আনুগত্য করা শোনা এবং মানা তার পছন্দনীয় বিষয় হোক আর তার অপছন্দনীয় হোক যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই নির্দেশটা তার পছন্দ হোক আর অপছন্দ হোক সর্বাবস্থায় তার উপর মানাটা হইল ফরজ যতক্ষণ না তাকে না ফরমানির আদেশ করা হয় তাকে নাফরমানির আল্লাহর অবাধ্যতার আদেশ না দেওয়া হলে তার শোনা এবং মানাটা হইল তার উপর ফরজ এখানে তার আর কোনো কথা নাই নির্দেশ দেওয়া হয়েছে মানতে হবে যদি কোনো নাফরমানির আদেশ করা হয় তাহলে সেখানে শোনাও যাবে না মানাও যাবে না যখন আদেশ করা হবে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হবে রাসুলের আনুগত্যের বিপরীত কোন নির্দেশ প্রদান করা হবে সেই কথা শোনাও যাবে না মানাও যাবে না সেখানে আনুগত্যটা হলো শর্ত সাপেক্ষে সেই মার্সিয়াতের নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই শোনা এবং মানাটা হলো ফরজ এটা নফল মোস্তাহাব নয় হজরত উমর রাজি আল্লাহ খলিফাতুল মুসলিমিন হিসেবে এই কাজটি তিনি করেছিলেন তিনি সময় প্রেক্ষাপট কাল তিনি বুঝেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর হুকুমগুলো কিভাবে কার্যকরী করেছিলেন কোন সময় কাকে কিভাবে রুখসত দিয়েছিলেন সেগুলো তিনি দেখেছেন জেনেছেন এই জন্য ওনার রাজত্বকালেও তিনি তা কার্যকরী করেছেন এখানে প্রতিটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো সকলের অধিকার নিশ্চিত করা যেমন সন্তানদের উপর পিতামাতার যে অধিকার আছে সেই অধিকার আদায় করে দেওয়া ব্যক্তিগতভাবে প্রতিটি সন্তানের উপর যেমন কর্তব্য রাষ্ট্রেরও দায়িত্ব কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় রাষ্ট্র তাকে বাধ্য করবে রাষ্ট্র তাকে শাস্তি দিবে পিতামাতার অবাধ্যতার কারণে তাকে তাকে বাধ্য করবে পিতামাতার খেদমত করতে কোন সন্তান যদি পিতামাতার ভরণ পোষণ না করে যে কোনো বাহানা দেখালো যুক্তি দেখালো রাষ্ট্র তাকে বাধ্য করবে পিতামাতার অধিকার আদায় করে দেওয়ার জন্য অনুরূপভাবে নিকটতম আত্মীয় স্বজনের থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে রাষ্ট্র তাকে বাধ্য করবে তার আত্মীয় স্বজনের অধিকার আদায় করে দেওয়ার জন্য মিসকিন এবং মুসাফির সকলের অধিকার এইভাবে আছে কোন মুসাফির যদি কোনো মুসলমানদের এলাকায় গিয়ে এইভাবে অসহায় অবস্থায় পতিত হয় সেখানে যদি সে আশ্রয় না পায় সে যদি খাবার না পায় বাড়িতে ফেরার মতো যদি কোন ধরনের উপায় অবলম্বন না পায় তাহলে ওই অঞ্চলের সচ্ছল সকল মুসলমানের উপর কিন্তু অপরিহার্য দায়িত্ব যদি এটা পালন কেউ করে সকলের প্রত্যেক পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে আর কেউ যদি না করে এরা গুণাগার হবে রাষ্ট্র তখন ওই এলাকার লোকদের উপর যে কোনো ধরনের রাষ্ট্র প্রয়োজন মনে করলে সেখানে তাদেরকে শাস্তি দিতে পারবে এই মুসাফিরের হক আদায় না করার কারণে ওই এলাকার লোকদেরকে ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারবে মানে এই শাস্তি দেওয়াটা কোরআন সুন্না বিরোধী নয় আর কোরআন সুন্না বিরোধী নেই এমন কোন ধরনের হুকুম এমন কোন ধরনের কার্যকরী পদক্ষেপ রাষ্ট্র নিতে পারবে অর্থাৎ এর উদ্দেশ্যটা যেটা হলো যে সকল মানুষের অধিকার নিশ্চিত করা আল্লাহ পাক সুবাহ সকলের অধিকার এখানে নিশ্চিত করেছেন সেই অধিকারের ক্ষেত্রে যার উপর যে অধিকার ব্যক্তিগতভাবে সে লাইবল আর কেউ যদি না করে সামগ্রিকভাবে রাষ্ট্র এটার উপর লাইবল হয়ে যাবে যেমন উমর রাজি আল্লাহর কথাটি যে পুরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় এটা হলো ওই ছাগলের বাচ্চা হয়তো ওইটা ওই এলাকার যে ছাগলের মালিক যে এটা তার উপর দায়িত্ব কিন্তু সে যদি পালন না করে কিন্তু সে সমস্ত রাষ্ট্রপ্রধানের উপরে ওই দায়িত্বটা চলে আসে এই জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা হলো কেউ না করলে তার উপর চলে আসবে মানে এটা একেবারে কেউ করলো না এই জন্য সবাই সকলেই মুক্ত হয়ে গেলাম এমন নয় এটা কারণে কারো উপর এটা আসবেই সেহেতু কোন অধিকার থেকে কেউ কারো বঞ্চিত করলে পর্যায়ক্রমে একজন থেকে আরেকজনের উপর এটা বর্তাবে যেমন মনে করেন যদি কোন মুসলিম জনপদ শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে যে আক্রান্ত মুসলিম জনপদ তারা এদের প্রতিরোধ করবে এদের মোকাবেলা করবে যদি এরা সক্ষম না হয় তাদের আশপাশে যত মুসলিম অঞ্চল আছে তাদের উপর এটা ফরজ হয়ে গেল এদের পক্ষ নিয়ে সে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে মোকাবেলা করা আশপাশের এরা যদি সক্ষম না হয় তাহলে এর দূরবর্তীর যারা আছে তাদের উপর এটা ফরজ হয়ে গেল তারাও এখানে শরিক হবে এইভাবে পর্যায় ক্রমে সারা দুনিয়ার মুসলমানদের উপরে কর্তব্য চলে আসবে কেউ মুক্ত হবে না সকলের উপর দায়িত্ব চলে আসবে যে আল্লাহর দুশ্মনদের মোকাবেলা করে এই ক্ষুদ্র একটা অঞ্চলে যে মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে এই মুসলমানদের নিরাপদ করা সকলের উপর এটা ফরজ হয়ে যাবে কিন্তু যদি তারা একেবারে সক্ষম হয়ে যায় বা তাদের আশপাশে যারা আছে এদের সহযোগিতা এরা সক্ষম হয়ে যায় শত্রুকে নির্মূল করতে এবং মুসলমানদেরকে নিরাপদ করতে তাহলে সারাদিনে সকল মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সকল নিরাপদ হয়ে যাবে কিন্তু যদি না পারে তাহলে যতক্ষণ পর্যন্ত পারবে না অঞ্চল যত বিস্তৃত হবে তত অঞ্চলের মুসলমানদের উপর এটা কর্তব্য হয়ে যাবে তাদের এটা করতে হবে কারণ সারা দুনিয়ার মুসলমান গুলো একটি দেহের মতো মুসলমান হলো সারা দুনিয়ার মুসলমান একটি দেহের মতো তার একটা অঙ্গ যদি আক্রান্ত হয় গোটা দেহ তার ব্যথা অনুভব করে এই জন্য আল্লাহ মুসলমানদেরকে সর্বাবস্থায় সব সময় এমন ভাবে সিকিউট করেছেন নিরাপত্তা দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে এমন ভাবে নিরাপত্তা দিয়েছেন যদি আমরা উপলব্ধি করি এবং প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পাদন করি তাহলে দেখবেন কোন মুসলমানদের অঞ্চলে পরিচিত অপরিচিত দেশি বিদেশি যে কোন অঞ্চলের হোক একজন মুসলমান সে নিরাপদহীন থাকে না সেখানে সিকুর থাকে নিরাপদ থাকে তার প্রয়োজন তার অভাব অনুরণ সেখান থেকে পূরণ করা হয় যদি সে মুসলমান হয় এদিক থেকে নিশ্চিত যদি হয় যে পূর্ণভাবে সে মুসলমানদের এই দিনই ভাই তখন এটা সে পরিপূর্ণভাবে একটা নিরাপদ হয়ে গেল সে মুসাফির হয়েছে বহু দূরে গিয়ে হয়েছে অসুবিধা কি সেখানে নিরাপদ কারণ তার এখানে মুসলমানদের উপর এটা ফরজ হয়ে গেছে তার জন্য তার থাকার ব্যবস্থা করা তার খাওয়ারের ব্যবস্থা করা তার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা তাদের উপর এটা ফরজ হয়ে গেছে সে মুসলমান এটা করবে সেই মুসাফিরের তার অধিকার হয়ে গেছে এটা এটাই তার অধিকার তার পাওনা যেখানে সে মুসাফির হয়ে অবস্থায় অসহায় হয়ে গেল ওই অঞ্চলের মুসলমানদের কাছে তার অধিকারী হয়ে গেল সে পাওনাদার হয়ে গেল তারা তার সবকিছু দায়িত্ব সম্পাদন করে তার বাড়িতে পৌঁছে দেবে এটা হলো এইভাবে আল্লাহ পাকসু পাকসুবাহ সমাজের সকল স্তরের মানুষকে অধিকারের ক্ষেত্রে একে অন্যের সাথে জড়িয়ে দিয়েছেন কেউ অধিকার থেকে মুক্ত নয় আর সে কেউ অসহায় নয় সকল মানুষ এখানে মানুষের এই মুসলমানদের এই সমাজে অত্যধিক নিরাপদ আর এই ব্যবস্থাটা করেছেন এই জন্য যে সকল মানুষ যদি সম্পদশালী হয়ে যেত কারো অভাব অনটন যদি না থাকতো সকল মানুষই যদি সুস্থ হয়ে যেত কারো যদি কেউ যদি অসুস্থ না হতো তাহলে কেউ কারো দিকে তাকাতো না সবাই সেলফ সাফিসিয়েন্ট প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকতো কেউ দিকে কেউ মনোযোগ দিত না কেউ কারো কাছে যেত না যাওয়ার প্রয়োজন মনে করত না এত করে মানুষ জামাতবদ্ধ হয়ে যে পারস্পরিক একটা রুহামার সম্পর্ক গড়ে তোলা এটা সম্ভব হতো না এখন এই সারা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ এই ধরনের একটা শ্রেণীবিন্যাস করে রেখে দিয়েছেন যাতে একটা মানুষ আর একটা মানুষের প্রয়োজন অনুভব করে একজন আরেকজনের প্রয়োজন একজন সম্পদশালী মানুষ আছে তারও প্রয়োজন একজন দরিদ্র মানুষের নাহলে সে চলতে পারে না আপনি দেখবেন সমাজের মধ্যে কত শ্রেণীর কত পেশার মানুষ আছে সকলেই কিন্তু সব কাজ করে না কিন্তু এটা সবাই এটা প্রয়োজন আপনার জুতাটা ছিঁড়ে গেছে রাস্তায় গিয়ে জুতা সেলাই করবেন কাউকে আপনি বলতে পারবেন না জুতা সেলাইয়ের কথা বললে পরে আপনার উল্টো উত্তম মাধ্যম দেওয়া শুরু করে দেবে কিন্তু জুতা সিলাই করার জন্য যে বসে আছে তার কাছে গেলে সে খুশি হয় সেই রাস্তার কিনারায় বসে আছে আর মানুষের পায়ের দিকে শুধু তাকায় কার জুতাটা সিরা কার জুতাটা সিরা কে তার কাছে আসবে তার জিবে যায় এখানে তার দৃষ্টি ওই দিকে থাকে মানুষের মুখের দিকে মাথার দিকে থাকে না তার দৃষ্টি থাকে মানুষের মানুষের পায়ের দিকে কার অনেক কোন ধরনের জুতা আছে কোন জুতাটা কারটা সিরে গেল কিনা ওইদিকে খেয়াল থাকে কে তার কাছে আসে ও অপেক্ষায় থাকে তার কাছে সিরা জুতাটা নিয়ে গেলে সে খুব খুশি হয় কিন্তু এছাড়া যদি অন্য কোনো মানুষের কাছে যদি গিয়ে বলেন আমার জুতাটা সিলাই করে দেন তাহলে তো উপায় নাই মানে এটা যে কত ধরনের মানুষ এটা অপমানজনক মনে করে কিন্তু যেই কাজটা করছে সেটা তো এটা অপমানজনক মনে করে না সে নিজে করতেছে তার ছেলেকে শিখাচ্ছে তার তার ছেলে মেয়েদেরকে এগুলো শিখাচ্ছে সে হ্যাঁ, এটা তার পেশা তার বাপদাদার আমলের পেশা এটা তার জন্য স্বাভাবিক তার একটা জীবিকার উপায় এটা এটা তার কাছে পছন্দনীয় এইভাবে আল্লাহ সুবাহ মানুষকে এইভাবেই বিভিন্ন ভাবে তৈরি করে রেখেছেন যে একজন মানুষ আরেকজনের মুখাপেক্ষী সেই জুতা সিলাই করার জন্য রাস্তায় বসে আছে তার জীবিকার জন্য আর আমি অসহায় অবস্থায় তার কাছে যাচ্ছি আমার জুতাটা ছিঁড়ে গেছে আমি কিন্তু তার মুখাপেক্ষী সে না থাকলে কিন্তু আমার জুতাটা সিলাই হচ্ছে না আমি হাঁটতে পারতেছি না আমি বিপদে আছি কিন্তু আমি বিপদে আছি তারা না পাইলে আমি আমি অসহায় তার মুখাপেক্ষী আমি আমার প্রয়োজন তার আর তার প্রয়োজন তার জীবিকার জন্য আল্লাহ এইভাবে কখন কার জুতাটা রাস্তায় ছিলাম আর কার জীবিকার ব্যবস্থা করে দেন এই সব আয়োজন আল্লাহ করে দেন এইভাবে মানুষের সকল স্তরের মানুষ দেখেন এইভাবে জড়িত বাজারে প্রচুর মাছ কিনতে পাওয়া যায় কিন্তু মাছ ব্যবসা যারা করে সবাই কি করে সবাই করে না আমাদের অঞ্চলে তো আমি দেখছি যে যারা মাছ মাছের ব্যবসার সাথে জড়িত আলাদা কিছু গ্রামই আছে তো ওটা সাধারণত এরা মুসলমান সব মুসলমান তো কিন্তু এদের মধ্যে তো আলিম উল্লামা শিখ সব ধরনের লুকিয়ে আছে কিন্তু একটা বড় অপবাদ এরা মাছের ব্যবসা করে এটা কিন্তু খুব লজ্জাজনক একটা বিষয় কিন্তু তারা যদি এই মাছ ব্যবসা না করতো তাহলে অন্যরা তো বাজারে মাছ কিনতে পাইতো না খাইতো কি করে মাছ খাওয়ার সুযোগ পাইতো না এই লোকেরা তারা হাওড় বিল সাগর অনেক কিছুতে মাছ ধরে এনে এখানে বাজারে তৈরি উপস্থিত করে রাখছে এই জন্য সবাই মাছ কিনতে পারছে খাইতে পারতেছে আমরা সকলেই তাদের কাছে অসহায় অথচ তাদেরকে মানুষ ঘৃণা করে কি বলে আমাদের এখানে বলে কি যে মাইমাল জাইলা বলে জাইলা বলে মাইমাল বলে মাছ ছোয়া বলে মানে এই ধরনের আর উপায় নাই মানে এদের এখানে তো কেউ আত্মীয়তা করবে না অথচ এরা মুসলমান সমস্যাটা কি একটা হালাল ব্যবসা তারা করে মাছ ব্যবসা করে মাছ ধরে বিক্রি করে এটা হালাল পেশা কিন্তু তাদের এখানে কেউ মেয়ে বিয়ে দিবে না তাদের কোনো মেয়ে কেউ বিয়ে করবে না এটার জন্য এদের ওই গ্রামে যদি ওইদিকে ধারে কাছে গেলেই মানুষ লজ্জা পায় যে কেউ কি মনে করে ওই গ্রামে কোনো প্রয়োজনে গেল কিনা মানে এই ধরনের যে অবস্থাটা এটা আসলে এটা মানসিকতার একটা অবস্থা মাত্র সমস্যা কিন্তু এটা তো সবাই করতে পারে এটা তো খারাপ কিছু না আমাদের দিকে বড় সমস্যা রয়ে গেছে এখনো তো এখন এইভাবে প্রত্যেক মানুষই তার নিজের নিজের পেশায় সে অত্যধিক সন্তুষ্ট আর অন্যরাও কিন্তু তাদের জন্য তাদের মুখাপেক্ষি এদের ছাড়া চলে না আল্লাহ পাক সুবাহ এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছেন একজন লোক জাকাত দেবে জাকাত নেওয়ার মতো লোক যদি না পায় তাহলে সে বিপদে আছে কারণ তার জাকাত আদায় করাটা তার জন্য ফরজ সে বিপদে আছে নেওয়ার মতো লোক যদি না পায় তাহলে জাকাত নেওয়ার মতো লোকও আল্লাহ তৈরি করে রেখেছেন এই ব্যবস্থাগুলো আল্লাহই করে রেখেছেন আর এর মাধ্যমে মানুষ একজনের আর একজনের মুখাপেক্ষী আর এই মুখাপেক্ষিতাটা যদি মানুষ উপলব্ধি করে তাহলে দেখবে যে না থাকলে তার কদরটা কতটুকু না পাইলে বুঝবেন জুতাটা রাস্তায় সিরেছে যদি মুছি না পান বুঝবেন কি কষ্ট হয় যদি ওই মাছের ব্যবসা করার মতো যদি এই মৎস্যজীবীরা যদি না থাকতো বাজারে গিয়ে দেখতেন মাছ কিনতে পাইতেন না কি খাইবেন তখন খুব কষ্ট করতেন কিন্তু এটা তখন বুঝবেন যে এটা কত প্রয়োজন ছিল এইভাবে আল্লাহ পাক সুবাহ মানুষের এই সমাজটাকে এমন ভাবেই গড়ে রেখেছেন এমন ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে দিয়েছেন একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এভাবে নির্ভরশীল করে দিয়েছেন প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজন যেমন ধনী লোকের দরিদ্র লোকের প্রয়োজন দরিদ্রের ধনীর প্রয়োজন আল্লাহ এইভাবেই ব্যবস্থা করেছেন তার এই সুন্দর পৃথিবীটাকে এবং পৃথিবীর মানুষগুলোকে এইভাবে তিনি সাজিয়েছেন এটা কোনো মানুষ পরিকল্পনা করে এমনটি করেনি আল্লাহ পাক সুবাহ যেইভাবে করে রেখেছেন মানুষ যদি আল্লাহর এই তৈরি করা এই নিয়ম অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকের অধিকার আদায় করে কোনো মানুষ এখানে অসহায় থাকে না এখানে কোনো অশান্তি থাকে না মানুষ পরের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় এখানে কোনো দাঙ্গা ফাসাদের প্রয়োজন হয় না মানুষের সমাজে কোনো অশান্তি থাকে না মানুষের সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয় যদি মানুষ আল্লাহর বিধান মেনে চলে এরপর এটা হলো ইসলামের তৃতীয় কর্মসূচি এরপর আল্লাহ পাক সুবাহ বলছেন ওই আয়াতের মধ্যেই তোমরা অপচয় করো না অপচয় করার মতো এই তাবজির কোন জিনিসটাকে বলা হয় আর একটি শব্দ তো আছে তোমরা এসরাফ করো না অপচয় করে না সেটাও অপচয় এখন এস্টাফ এবং তাবজিরের মধ্যে তফাতটা কি এস্টাফ হল বৈধ বৈধ কাজের ক্ষেত্রে অতিরিক্ত করা অপ্রয়োজনীয় করা সেটা এসরাফ যেমন অজু করছেন অজু করতে পানির প্রয়োজন এই অজুর জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন এর অতিরিক্ত করাটা হলো এসরাফ এর চেয়ে অতিরিক্ত পানি ব্যবহার করাটা এটা এসরাফ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম একজন লোককে উজু করতে বেশি পানি খরচ করতে দেখলেন তখন তাকে নিষেধ করলেন এসরাফ করো না সে পানি তখন বললো ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আমার তো পানির কোন অভাব নাই প্রচুর পানি তখন তিনি বললেন তুমি যদি নদীর কিনারায় বসেও যদি উজু করো যে পানির অভাব নাই সেখানেও যদি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে সেটাও এসরাফ এটা তোমার প্রয়োজন নাই অথচ এই পানিটাও বৈধ উজুও বৈধ এটা ভালো কাজ সবের কাজ কিন্তু এটার অতিরিক্ত করাটা হলো এসরাফ আর তাবজির হলো হারাম কাজে ব্যয় করা হারাম পথে কোনো কিছু খরচ করা অথবা নিজের সময় নিজের যোগ্যতা নিজের মেধা নিজের সম্পদ সবকিছু এর মধ্যে সামিল আর এই হারাম পথে অল্প পরিমাণ ব্যয় করাটাও তাকজির হারাম পথে বেশি না বলে প্রয়োজনের অতিরিক্ত তা নয় মানে হারাম পথে অল্প পরিমাণটাও তাপজির এটা নিষিদ্ধ আর হালাল পথে যদি কেউ তার সম্পদটাকে সম্পূর্ণ সম্পদ আল্লাহর পথে খরচ করে দেয় এটা কাবজের নয় সে সম্পূর্ণটাও যদি খরচ করে দেয় তবু এটা কবজের নয় কারণ সে আল্লাহর পথে খরচ করার সেই সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন সে অনুমতি দিয়েছেন তাবুকের যুদ্ধের সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন সকলের কাছ থেকেই আবেদন করেছিলেন দান করো দান করো মসজিদে নবীর মিম্বারে বসে তিনি খুদ্া দিচ্ছিলেন হজরত উসমান রাজু আল্লাহ আনহু তখন বললেন এই যুদ্ধের জন্য আমার আমার পক্ষ থেকে থাকলো একশোটা উঠ তার জিন গদি সহকারে রাসুল্লাহ সাল্লাম আবারও সকলকে দান করার জন্য বললেন উসমান রাজি আল্লাহ আবারও বললেন আমার জন্য এই যুদ্ধে থাকলো আরো একশো উঠ তার জিন গতি সহকারী রাসুল্লাহ সাল্লাম আবারও যখন সকলকে বললেন তোমরা দান করো তখন আবারও উসমান রাজি আল্লাহ তখন বললেন যে আমার পক্ষ থেকে এই যুদ্ধে থাকলো আরো একশো উঠ জিন গদি সহকারে অর্থাৎ সেখানে তিনশো উঠ তার জিন গদি সহকারে তিনি দিলেন এরপর উসমান রাজি আল্লাহ চলে গেলেন বাড়িতে গিয়ে একটা চাদরের মধ্যে করে দশ হাজার আশরাফি মুদ্রা নিয়ে এসে দিনার নিয়ে এসে রাসুল্লাহ সাল্লামের সামনে রেখে দিলেন রাসুল রাসুলের কুলের মধ্যে ঢেলে দিলেন আর রাসুল্লাহ এত খুশি হলেন আর এই আশরাফি মুদ্রাগুলো তিনি নাড়াচাড়া করতেছিলেন আর তখন তিনি বললেন যে আজকের দিনের পর উসমান যদি আর কোনো নেকির না কাম নাও করে তবু তার কোনো সমস্যা নাই মানে এইভাবে উসমান বাবরি আল্লাহ যেভাবে উনি বিপুল পরিমাণে তিনি দান করেছিলেন অনুরূপ ভাবে একজন সাহাবা রাতের বেলায় তিনি বোঝা বহন করেছেন শ্রমিক হয়ে আর সেই বোঝা বহন করার পর তিনি যে খেজুর পেয়েছিলেন তা থেকে দুই শের খেজুর দিয়ে দিয়েছিলেন উনি চার শের পেয়েছিলেন অর্ধেক রেখেছিলেন নিজের খাওয়া পরিবার পরিজনের জন্য আর দুই শের দিয়ে দিলেন এখানে ওনার ওই রাতের বেলায় পরিশ্রম করে তিনি এখান থেকে একটা অংশ দিয়ে দিলেন পরিমানে অতি অল্প যদি মুনাফেকটা এটা নিয়ে অনেক ধরনের তিরস্কার করেছে হজরত আব্দুর রহমান দান করেছিলেন প্রচুর পরিমাণে এগুলো নিয়ে তারা তিরস্কার করেছে তো কিন্তু প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী এই পরিমাণে তারা দান করেছেন যেমন শ্রমিক ব্যক্তি যা পরিশ্রম করে নিয়ে এসেছে তার জন্য অতি অল্প কিন্তু এখান থেকে তো একদিনের খাবার রেখে বাকিগুলো সে দিয়ে দিল এটা এসরাফ নয় এটা তাবজির নয় আল্লাহর পথে সত্যের পথে এইভাবে বিপুল পরিমাণে দান খৈরাত করে দেওয়ার নিজের সাধ্য অনুযায়ী সম্পূর্ণ সম্পদ দিয়ে দিল এটা তাবজির হবে না তাবজিরটা হলো হারাম পথে হারাম কাজে ব্যয় করা সেটা পরিমাণ বেশি হওয়া শর্ত নয় যেহেতু বেশি পরিমাণে করলো এটা শর্ত নয় হারাম পথে যদি অল্প পরিমাণও কেউ খরচ করে এটা তাবজির ওটাই নিষেধ করে দেওয়া বলা তুবাদির তাবজিরা আপনারা দেখেন হারাম পথে এদেশে কি পরিমাণে খরচ করা হচ্ছে গত বছর এখানে কি একটা খেলা হয়েছিল স্মরণ আছে যেই খেলায় ইসলামী ব্যাংক আঠারো কোটি টাকা তারা স্পন্সর করেছিল ইসলামী ব্যাংক বিশ্বকাপ ক্রিকেটকে তো ওইখানে উদ্বোধনী অনুষ্ঠান ওইটা স্পন্সর করছিল তারা আঠারো কোটি টাকা তারা দিয়েছে খেলার জন্য এটা হলো তাবজির এটাই হারাম এটাই নিষিদ্ধ কারণ এটা খেলা এগুলো হলো সম্পূর্ণ হারাম কাজ এগুলো হারাম কাজে এই যে খরচ করা এইভাবে যত ধরনের আছে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় দেখবেন যে ওই এক্সিবিশন তারপরে যাত্রা প্যান্ডেল বিভিন্ন ধরনের অনেক অনুষ্ঠান আদির খেলাধুলা মেলা খেলা ইত্যাদির অনেক কিছুর আয়োজন করা হয় আর এগুলার আয়োজনকারী একটা টাকা প্রথম ইনভেস্ট করে কিছু ডোনার বড় বড় ডোনারদের কাছ থেকে তারা টাকা কালেকশন করে নিয়ে সেগুলো আয়োজন করে আবার এখান থেকে তারা ইনকামও করে এই পথে যারা এখানে টাকা পয়সা দেয় সামান্য পরিমাণও যদি দেয় সেটা হলো তাফসির শয়তানি কর্মের জন্য অনেক সময় আছে যেমন হিন্দুরা পূজা পার্বণ করে তাদের বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি বানায় এগুলো তারা রসিদ বৈশাখে কালেকশন করে কিছু কিছু পূজার সময় কালেকশন করে আর সাধারণত অনেকেই মনে করে যে হ্যাঁ আমরা তো ওয়াজ মাহফিলের সময় হিন্দু দোকানে যাই হিন্দু দোকানদার আমাদেরকে ওয়াজ মাহফিলের জন্য দেয় মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা দেয় এখন তাদের এই পূজা পার্বণের সময় আসছে এখন আমরা না দিই কেমনি এই মনে করে অনেক মুসলমানরাও তাদেরকে চাঁদা দেয় আর তারাও তো মনে করে এটাই এদের হিন্দুদের কাছে কালেকশন করা হয় আবার এই মুসলমানরাও তাদের এগুলাতে দেয় এটা সম্পূর্ণভাবে হারাম এই ধরনের মূর্তির পূজা পার্বণের জন্য মূর্তি তৈরি করার জন্য এগুলার জন্য যে যারা টাকা পয়সা দেয় এগুলো হারাম এগুলো হলো তবজির যত প্রকারের অপচয় আছে সবগুলি হলো এখানে তাবজির দেখেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি হয় রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান আদি হয় যেমন মনে করেন একজন মন্ত্রী কোন ডিস্ট্রিক্টে গেল যে কোনো একটা মন্ত্রী ডিস্ট্রিক্টে গেল তখন সেখানে তার জন্য সার্কিট হাউসে খাবারের ব্যবস্থা করা হয় হতে পারে লাঞ্চ ডিনার যে কোনো একটা আয়োজন করা হয় মন্ত্রী গেল একজন তার সাথে হয়তো না তার গাড়ি ড্রাইভার না পিএ পিএস এ পিএস আর এক দুইজন থাকলো খাবার আয়োজন হইব কয়েকশো লোকের মানে এই উপলক্ষে ওই সরকার দলের কেন্দ্র থেকে মন্ত্রীর সাথে আরো অনেক অনেক যাবে দ্বিতীয় নম্বর লোকালি যত লিডার ফিডার যা আছে নেতা পাতি নেতা যা আছে সব তখন ওই খাবারের টেবিলে আগে গিয়ে বসে থাকে খাবারের টেবিলে আগে গিয়ে বসে থাকে এই জন্য কয়েকশো মানুষের আয়োজন করতে হয় তখন ওই ডিসি সাহেব তখন করতে হয় কি ওই ফলস বাউচার করতে হয় বিভিন্ন ধরনের ফলস বাউচার করে তারা এখান থেকে টাকা তুলতে হয় আর মন্ত্রী অনেকগুলোর অনুমোদন দিয়ে আসে ওই বিভিন্ন ধরনের প্রকল্প টকল্প দিয়ে আসলো ডিসি সাহেবের হাতে থাকলো সরকার দলের অনেকের কাছে বন্টন করে দিল যে এই প্রকল্পের উপর দিলাম প্রকল্প বলতে কিছু না কাগজে কলমে তারা একটা প্রজেক্ট তৈরি করবে তৈরি করে ওইটা সাবমিট করে দিবে ডিসি ওটা ফাঁস করে দিয়ে বিলটা তাকে দিয়ে দিবে বলে দিবে এই আয়োজনটা আয়োজন হয়েছে তোমার নেও ফিফটি পার্সেন্ট কাজ তো করো না এক টাকাও যদি দশ লাখ টাকার কাম হয় তুমি এক টাকাও তো খরচ করো না কাগজ তৈরি করতে গেলে না দুই চারশো টাকা খরচ হয়েছে কাগজ লেখাপড়াতে এতটুকু এর তো বেশি না কিন্তু পাঁচ লাখ তোমার পাঁচ লাখ আমার এই ভাগাভাগি মধ্যে হয়ে গেল সারা দেশে এই ধরনেরই কার্যক্রমগুলো চলে আর এইদিকে প্রতিদিন কত অনুষ্ঠান কত দিবস এই দিবস এগুলার কিন্তু হিসাব নেই যে প্রতিনিয়তই দেখবেন ফালতু দিবসগুলো ওই হাত দোয়া দিবস পাও দোয়া দিবস মুখ দোয়া দিবস কত ধরনের বাবা দিবস মা দিবস ছেলে দিবস মেয়ে দিবস এইগুলোর কোন হিসাব মানে এগুলোর জন্য দেখবেন অনেকগুলোই ওই যে হাত দোয়া দিবসের দিন আমি একটা হঠাৎ করে আমার অফিস থেকে একজন গিয়ে আমাকে বললো যে একটু একটু আসেন বলে কোথায় বলে ওই পৌরসভা মিলনে আজকে ওই হাত দোয়া দিবস উপলক্ষে একটা সেমিনার আছে জোর করে ধরলো আসলাম আসার পরে ও কি হাত ধোয়া দিবসে বুঝে না বসলাম হয়তো এখানে আমাদের সদস্য মানুষ মাত্র বসে ওই ফালতু কিছু অফিসার টফিসার কে কে আসছে কোথায় একটু কথাবার্তা বলে প্রত্যেকের হাতে একটা খাম দিয়ে দিল হাতে দিল না খামটা দিল পকেটে ঢুকে ঢুকে দিল আমি বললাম যে মনে হয় তাদের কোন লিপলেট ফিপলেট দিছে আসার পর দেখি এক টাকা ওই যে এখানে মানে যারা অ্যাটেন্ড করলো প্রত্যেকে এক হাজার টাকা করে দিল হাত ধোয়া দিবসে তো এইভাবে তারা কত কিছু যে এই ধরনের অনুষ্ঠানের নামে কত বাজেট আর কত কারে কত দিল খাইলো কত এর কোনো হিসাব নাই এই ধরনের অপচয় করে রাষ্ট্রের যে টাকাগুলো এ মানে হরিলুট যাকে বলে এমন ভাবেই তারা লুটপাট করে খাচ্ছে এটার কোনো হিসাব কেউ নেওয়ার নাই কেউ হিসাব দেয় না নেওয়ার কেউ নাই রাষ্ট্রের সম্পদগুলো এইভাবে লুটে পুটে সবাই খায় এই নির্দেশটা যেমন একজন ব্যক্তির প্রতি তেমনি একটা রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের কাছে বায়তুল মাল হলো পবিত্র আমানত ইসলামী রাষ্ট্রের কাছে বায়তুল মাল হলো পবিত্র আমানত সেই পবিত্র আমানত রক্ষা করার দায়িত্ব হলো কোন রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন তার সে আমানত হিসাবে এটাকে রক্ষা করা এখানে অপচয় করার অধিকার কারো নাই এখানে যে যে তাবজির গুলো হয় মনে করেন একটা রাস্তা যে রিপেয়ারিং হয় এই রিপেয়ারিং গুলো মাঝে মাঝে ভেঙে যায় কিছু দেখছেন এই রিপেয়ারিংটা হলো এত মজার একটা কাজ মানে এই কাজের অপেক্ষা সব কন্ট্রাক্টর বসে থাকে ইঞ্জিনিয়ার বসে থাকে মানে ভাঙ্গা কতটুকু এটা তো আর কেউ আসে দেখতেছে না এক কিলোমিটার একটা রিপেয়ারিং এর জন্য একটা টেন্ডার করে হিসাব করে দেখলো ওই যে যতটুকু বাংলো ফিতা দিয়ে মেজারমেন্ট করলো দৈর্ঘ্য প্রস্ত মেজারমেন্ট করলো থিকনেস টা দেখলো যে কতটুকু হলো বাংলো এইভাবে সব মিলে হয়তো দুই আড়াইশো মিটার হয়তো তার এখানে ভাঙ্গা পাইলো সে ইঞ্জিনিয়ার তার এটা করবে কি তার ওই শিডিউলটা তৈরি করার সময় সেখানে দুইশো মিটার যদি দেখে তাহলে অন্তত ছয়শো মিটার সে এখানে লিখবে থিকনেস যদি দেখা যায় এখানে এক ইঞ্চি ডিপ হয়েছে সে এখানে কমপক্ষে চার ইঞ্চি ডিপ দেখাইব এইভাবে তার ওই এস্টিমেট করার সময় যদি দেখে খরচ হয় এখানে পাঁচ লাখ টাকা সেই এস্টিমেটই করবে কমপক্ষে বিশ পঁচিশ লাখ টাকা এস্টিমেটের সময় তখন ওই কাজ যাদেরকে দিবে কাজ দেওয়ার সময় তারা যে একটা কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টটা হলো যে কিছু সিস্টেম হলো একটা হলো লটারি সিস্টেম আর একটা হলো সরাসরি কম্পিটিশন লটারি সিস্টেম হইলে সকলেই অ্যাজ পার শিডিউল দাখিল করে আর যদি কম্পিটিশন হয় তাহলে সেই ক্ষেত্রে লেস কত পার্সেন্ট ওটা দিবে ইঞ্জিনিয়ার যার সাথে কন্ট্যাক্ট থাকবে সে সবারটাই একটু একটু দেখে নেবে কে কত পার্সেন্ট লেস দিতেছে সবাই একটু তার সাথে কথা বলে যাকে তার পছন্দ তাকে বলে দিবে তুমি অন্তত পক্ষে এখান থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট লেস বাড়াই দাও এতটুকু দিলে সেটা লয়েস্ট হয়েছে এই জন্য সে কাজটা পাবে কাজ পাইলে পরে তো জেনুইন কাজ তো কখনো কেউ করে না মূল কাজটা যদি করতো জেনুইন কাজ থেকে তো করে মানে ফিফটি পার্সেন্ট যদি বিশ লাখ টাকার যদি কাজ হয় তাহলে টোটাল আড়াই লাখ টাকার কাজ হইব সাড়ে সাত সাড়ে সতেরো লক্ষ টাকা এখানে শেষ হয়ে যাবে এমনি এখানে যদি পাঁচ লাখ টাকার শেষ কি করছে ইস্টিমেট করছিল মূল কনস্ট্রাকশনের ইস্টিমেটটা এক্সেঞ্জ যেহেতু পনেরো লাখ করছে ইঞ্জিনিয়ার করে তুমি পাঁচ দশ লাখ টাকা হিসাবে তুমি পাচ্ছ আমার পাঁচ লাখ দিয়ে দাও এরপর তো তোমার ডবল থাকতেছে এটা অ্যাডভান্স এটা হলো পিসি বিল করার সময় এটা পিসিটা আগে দিয়ে দিতে হবে সেই পাঁচ লাখ টাকা অ্যাডভান্স তার কাছে নিয়ে দেব আর সে কন্ট্রাক্টর কাজ করে সে পাইলো দশ লাখ আর এদিকে আড়াই লাখ যদি পায় সাড়ে তেরো লাখ বা চোদ্দ লাখ পাইলো দুই বা আড়াই লাখ টাকার কাজ করলো সারা দেশে এমনই ধরনের সকল কাজকর্মগুলো চলতেছে একটা ব্রিজ দেখেন হঠাৎ সময় দেখেন বিভিন্ন এই যে যমুনা ব্রিজ বিভিন্ন ব্রিজ কোন ফাটল দেখা দিচ্ছে কেন তার সয়েল টেস্ট করে কত টুকটুকু কত সব ফিট ডিপে এটার কি হবে ফাইলিং হবে এটা কিন্তু দেওয়া আছে শিডিউলে যদি এখানে দেওয়া থাকে পাঁচশো ফিট গভীর এটা এটা কি হবে ফাইলিংটা হবে তারা বেশি যদি করে তিনশো ফিট করছে দুইশো ফিট মারি দিছে দুইশো ফিট মারি দিলে কয়েকশো কোটি টাকা মারি দিছে ওই তো গভীরে মাটির নিচে গিয়ে কেউ তার কোনোদিন পরীক্ষা করবে না এটা সুবিধা বেশি মানে কয়েকশো কোটি এখানেই শেষ এখন এই বিল্ডিং এর যদি হায়াত এরা ধরে থাকে একশো বছরে দেখবেন বিশ বছর পরে এটা ফাটতে শুরু করে সবগুলো কাজেরই এই ধরনের সবকিছু হচ্ছে এগুলো হলো সব তাবজির মানে এরা হলো এই এগুলো রাষ্ট্রের কাজ আমি এই কথাগুলো বলছি জন্য রাষ্ট্রীয় সংক্রান্ত বিষয়ে যে আল্লাহ নির্দেশ করেছেন ওয়ালা তুবাদ্দির তাবজিরা তোমরা অপচয় করো না আর এরা সব অপচয় করে চলেছে এইভাবে রাষ্ট্রের যে তহবিল যে সম্পদ এই গোটা সম্পদকে কিছু মানুষ লুটে পুটে খায় সকল ক্ষেত্রে সব জায়গায় এমন কোন জায়গায় নাই যেখানে এটা লুটে পুটে খাওয়া হয় না পানি উন্নয়ন বোর্ড একটা জানেন তো পানি উন্নয়ন বোর্ড নামে একটা সংস্থা আছে সরকারি যারা সব না এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ হইল সকল নদীর প্রোটেকশন দেওয়া নদীর গতি প্রবাহ ঠিক থাকা নদীর কোথাও যদি বাঙ্গন হয় সেখানে ডাম্পিং করা পাথর নিক্ষেপ করা পালাইয়াসের জমি গুলারে মানে ওই নদী গুলারে তার সঠিক পথে নদী শাসন করে নদীর গতিটা সঠিক পথে প্রবাহিত করা নদী যদি বড় কোনো বাঁকা হয়ে যায় সেখানে লুপ কাটিং এর মাধ্যমে এটাকে সুজা করে দেওয়া যদি বরাট হয়ে যায় ড্রেজিং করা এ সবগুলো তারা করবে তারা কি করে কোন সময় নদীতে কাজ করার সময়টা বাছাই না তারা বর্ষাকাল এই যে শুকনার সময়ে এ সময় করে না এই সময় ওই সব অ্যাসেসমেন্ট করে শিডিউল তৈরি করে আর ওই যাইতে যাইতে সময় যখন চলে যায় বর্ষাকাল নিকটবর্তী তখন টেন্ডার কল করে কাজ শুরু করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল নদীতে একটা জোয়ার এসে যায় কিনা অপেক্ষা করে পানির নিচে তো কেউ আর দেখে না তখন যখন পাথরের ডাম্পিং যখন নিচে করা হয় এখানে সে কত হাজার সিএফটি পাথর কতটুকু জায়গায় করবে এটা শিডিউলে দেওয়া আছে তারা ডাম্পিং করার সময় যে প্রথম একটা যদি কেউ গিয়ে দেখেন দেখবেন যে পাথর স্টেক লাগায় ডাম্পিং এর যে পাথর বড় বড় পাথর গুলো সেই পাথর গুলোকে স্টেক লাগায় আগে মেজারমেন্টের জন্য স্টেক লাগানোটা হলো যে দুইটা পাথর তিনটা পাথর দিয়ে যদি এমনি উপরে লাগানো হয় নিচে একজন মানুষ সোজা বসে থাকতে পারে নিচে মানুষ বসে থাকতে পারবে ঘুমাইতে পারবে বড় বড় পাথর তো এই পাথরের উপরের কোন কর্নারটা কোন সাইডে লাগালে পরে কতটুকু ফাঁক করা যায় মানে এইভাবে স্ট্যাক লাগাইয়া বাইর সাইড গুলো পুরাপুরি একবারে টাইট করে দেবে আর ভিতর দিক কিন্তু পুরা একবারে খালি পাতর নাই সেখানে যে স্টেক মিস্ত্রি আছে আলাদা কন্ট্রাক্টররা কোন মিস্ত্রি এ ব্যাপারে এক্সপার্ট ওগুলাকে আলাদা কন্ট্যাক্ট করে নিয়ে আসে স্টেক মিস্ত্রি এনে এইভাবে যদি দেখা যায় আপনার পাথর এখানে লাগাইছেন হয়তো বিশ হাজার সিএফটি সেইটারে চল্লিশ হাজার সিএফটি বানাই দিব স্টেকে আর নিচে তো ফাঁক সব ফাঁক পাথর নাই দিয়ে সেটা চল্লিশ হাজার শিফটি বানাই দিল ইঞ্জিনিয়ার আসলো মেজারমেন্ট করে নিয়ে গেল চল্লিশ হাজার শিফটি এই পাথর দিয়ে যখন ডাম্পিং করবে নিচে সেই ডাম্পিং করার পরে দেখবো যে পানি জোয়ার আসতেছে পানির তল নিচে চলে গেছে ওই নিচের পাথরটা উপায় উপরে উঠে সেটা পিসিং করবে নিচের পোর্শনটা হলো ডাম্পিং এর পরে পিসিং ওই নিচেরটা উঠেই আবার উপরে পিসিং করে ওই পাথর দিয়ে পাথর দিয়ে নিচে আবার খালি তাকিয়ে গেল এই যে পুরা মানে লুটপাট এগুলো এই আজকে ব্যাপারে দেখো মনে হয় কত পঞ্চাশ কোটি টাকার মানে একটা কি করছে এক নেক পাস করছে ওই পদ্মা ব্রিজের ওই পানি নিষ্কাশনের জন্য এটি হলো মনে হয় একবারে ফাউল এই পঞ্চাশ কোটি টাকাই দুই এক কোটি টাকার কাজ হবে কিনা সন্দেহ পুরোটা হলো মানে ভাগ বাটোয়ারা করে তারা খেয়ে ফেলবে মানে রাষ্ট্রের যতটুগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টে যেই পরিমাণে চুরি হচ্ছে এই তাবজির নামের এই চুরিটা শুধু বন্ধ করলে দেশে আর কিছুর দরকার নাই বিশ্বের মধ্যে এ দেশটি হবে সবচেয়ে বেশি ধনী দেশ এই দেশে সম্পদের অভাব নাই বিশ্বের মানুষ এই দেশের কাছে তখন হাত পাততে আসবে শুধুমাত্র চুরিটা বন্ধ করে দিলে আর কিছুর দরকার নাই যেভাবে চলতেছে স্বাভাবিকভাবে চললেও কিন্তু সকল ক্ষেত্রে চলছে তাবজির সম্পূর্ণ লুটপাট এই তাবজির হলো পূর্ণ লুটপাট এই লুটপাট পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের কাছে দেশের সব সম্পদ হলো আমানত তার বায়তুল মাল সহ সমগ্র সম্পদ রাষ্ট্রের আমানত এই সম্পদের উপর অধিকার দেশের প্রতিটি মানুষের কোনো বিশেষ শ্রেণী নয় সকল মানুষের অধিকার এই সম্পদের উপর কিন্তু আজকে দেখবেন যারা মন্ত্রী হয় এমপি হয় তাদের সকলের জন্য ফ্লট বরাদ্দ হয় ঢাকায় যে মন্ত্রী এমপি হলেই নাকি ঢাকাতে বাড়ি থাকতে হবে জীবনে যদি একবার কোন প্রকার তে সে পাস করে এমপি হয়ে যায় তাহলে তার ঢাকাতে তার বাড়ি দরকার সরকার এটা দেয় তার নামে ফ্লট বরাদ্দ করে দেয় অথচ এই দেশের মধ্যে অসংখ্য বনি আদম এখন এই শীতের রাত্রে রাস্তায় ফুটপাতে ঘুমায় এরা কি এদেশের নাগরিক না এরা কি এদেশের মানুষ না এরাই রাস্তায় ঘুমায় এই শীতের রাত্রি তো ফুটপাতে ঘুমায় গোষ্ঠীতে কত হাজার হাজার মানুষ বাস করে এদের বাড়ি ঘর করে দেওয়ার জন্য সরকারের কোনো চিন্তা নাই বরঞ্চ মাঝে মধ্যে এদেরকে উচ্ছেদ করে বিভিন্ন জায়গা থেকে এদেরকে উচ্ছেদ অভিযান চালায় ওই ফুটপাতে ঘুমাইলো এগুলার উচ্ছেদ করে বস্তি বানিয়ে থাকলো তাকে উচ্ছেদ করে কিন্তু মন্ত্রী হলে এমপি হলে তাদেরকে সরকার নিজে বাড়ি দেয় তাদের নামে বরাদ্দ করে এক একজন দুইটা তিনটা পাঁচটা একবার পাইলে আর একবার পাওয়া নাকি তাদের আইনি নিষিদ্ধ তার নামে একটা আছে তার বউ নামে একটা করে বউ নামে যখন পাইয়া গেছে একটা তাহলে ছেলের নামে করে একটা মেয়ের নামে করে একটা মানে এই বিভিন্ন জনের নামে নিয়ে একজনে নিয়ে যাবেন থেকে পাঁচ সাতটা করে এখন যেগুলো আছে মন্ত্রী এমপি যেগুলো আছে সবগুলি এমন এক একটা নামে সাতটা পাঁচটা বাড়ি সরকারি বাড়ি এগুলার উপর অধিকার কাজ এদেশের জনগণের এটা এখানে আমার পাওনা আছে আপনাদের সকলের পাওনা আছে সকলের এখানে অধিকার আছে বাক অল্প সংখ্যক যারা প্রয়োজন তারা গিয়ে নিয়ে আসেন নাকি সবার যাওয়া দরকার নাই তো এইভাবে সকলই এই রাষ্ট্রের সম্পদটা তারা লুটে ফুটে খাচ্ছে জামাত ইসলামের আমির মতির রহমান নিজামী উনি গুলশান একটা বাড়ি পাইছেন সরকারের পক্ষ থেকে এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনি এমপি হন নাই উনি টেকনোক্রেট মন্ত্রী হয়েছিলেন মুজাহিদ সাহেব হয়েছিলেন টেকনোক্রেট মন্ত্রী এমপি না এমপি হয়ে মন্ত্রী হন নাই তিনি উত্তরা একটা বাড়ি পেয়েছেন এই ইসলামের নাম নিয়েও যারা এই রাষ্ট্র ক্ষমতায় যায় তারা এইভাবেই এই রাষ্ট্রের সম্পদটাকে মনে করে তার বাবার সম্পদ বাবার সম্পদে যেভাবে মানুষ উত্তরাধিকারী হয় ওইভাবে তারা মনে করে ওখানে তারা মন্ত্রী হলে এমপি হলে তারা উত্তরাধিকারী হয়ে গেছে দেশের কুটি কুটি মানুষকে বঞ্চিত করে তারা এই দেশের সম্পদটাকে লুণ্ঠন করে খায় যদি সরকারি জায়গা এই ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যত পরিমাণে আছে এগুলোর তো দাম অনেক বেশি সরকার ইচ্ছা করলে বৈধ সম্পদের মালিক যারা তাদের কাছে এই জায়গাগুলো বিক্রি করে দিতে পারত বিক্রি করে দিলে আগামী অন্তকে দশ বছর পর্যন্ত এই রাষ্ট্রের আর কোথাও কোনো দেশ থেকে ঋণ করার প্রয়োজন হতো না এই রাষ্ট্র পরিচালনার কোনো টাকারই প্রয়োজন হইতো না রাজস্ব ইনকামের দরকারই হতো না কারণ এগুলো সবগুলো লুটে পুটে খাচ্ছে এই সব চুর চাটার দল এরা লুটে পুটে খাচ্ছে আর এগুলো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন তখন ইসলামী রাষ্ট্র হলে প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এদেশের সকল সম্পদের অ্যাসেসমেন্ট করতে হবে যেই সম্পদ অপাত্রে দান করা হয়েছে যারা হকদার নয় যারা হকদার নয় এদেরকে যে ধরনের বাড়ি তাদেরকে বিভিন্ন প্লট দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে সবগুলো বাজেয়াপ্ত করা হবে ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হলো এগুলো সব বাজেয়াপ্ত করা এগুলো রাষ্ট্রীয় অধিকারে চলে যাবে এরপর হলো যারা অবৈধ উপায়ে উপার্জন করে সম্পদ আহরণ করেছে অবৈধ উপায়ে যারা উপার্জন করেছে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার প্রভাব দেখিয়ে লুটপাটের মাধ্যমে ব্যবসার নামে অবৈধ ভেজাল কারবারি করে সিন্ডিকেট করে গুদামজাত করে পণ্য মূল্য বাড়িয়ে যারা মূল্য সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়ে সমাজের মধ্যে জিনিসপত্রের দাম বাড়িয়ে লুটপাট করেছে ব্যবসার নামে এই সকলের সম্পদ হিসাব করা হবে দেশের প্রতিটি নাগরিকের যাদের সম্পদ বৈধভাবে বৈধভাবে উপার্জন করা আছে সেটা তার থাকবেই বৈধ উপার্জিত সম্পদ সরকার নেবে না সেখান থেকে শুধুমাত্র জাকাত নিবে প্রতি বছর বাধ্যতামূলক ভাবে আড়াই পার্সেন্ট জাকাত প্রতি বছর বাধ্যতামূলক ভাবে নিবে আর অবৈধ সম্পদের মালিক যারা আছে তাদের সকল সম্পদ বাজাত করা হবে এছাড়া রাজনীতির রাজনৈতিক পরিচয় হোক আর সরকারি কর্মকর্তা কর্মচারী পরিচয় হোক আর ব্যবসার নাম নিয়ে লুটপাট করেই হোক যারা যেভাবে করেছে এদের সকল সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে তাদের গাড়ি বাড়ি সবগুলো বাজেয়াপ্ত করা হবে ইসলাম রাষ্ট্রের প্রথম কাজ এগুলো এগুলোর মালিক তারা নয় এরপর এই সম্পদ বঞ্চিত মানুষ যারা এদেশে যারা পায়নি এতদিন তাদের সকলের প্রয়োজন এগুলো ব্যবহার করা হবে সকলের কাছে এগুলো বন্টন করা হবে প্রয়োজন অনুপাতে ইনসাফ ভিত্তিক দেশের সকল মানুষের কাছে এই সম্পদগুলো বন্টন করে দেওয়া হবে দিলে পরে অবস্থা হবে কি দেখবেন যে প্রথম বছরেই এতে হয়তো দরিদ্র মানুষের একজনও থাকবে না যেই পরিমাণ সম্পদ কিছু সংখ্যক লোকের হাতে কুক্ষিগত হয়ে আছে এই সম্পদগুলো তাদের হাত থেকে নিয়ে আসার পর যদি সারা দেশের বঞ্চিত মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া যায় দেশে দরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না এমন হবে হয়তো তিন বছর পরে এদেশে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এই পরিমাণে সম্পদ দেশে আছে কিন্তু প্রয়োজন হলো শুধুমাত্র ইনসাফ ভিত্তিক সুষম বন্টন কিন্তু কারো দ্বারা এটা সম্ভব নয় যারা ইসলামের নাম নিয়ে রাজনৈতিক ময়দানে শক্তিশালী অবস্থান নিয়ে ক্ষমতায় গিয়ে মন্ত্রী হয়েছেন তাদের দ্বারাও সম্ভব নয় তারা পরীক্ষিত তারা ক্ষমতায় গিয়ে তারা নিজেরা লুটপাট করেছে তাদের প্রধান দলের আমির এবং সেক্রেটারি সরাসরি হারাম উপায়ে এই গরিব জনসাধারণের হক আত্মসাত করে তারা অন্তত পক্ষে যদি করে আমরা আর কোনো দুর্নীতি করি নাই তো দুইটা বাড়ি তারা আত্মসাত করেছে আমির করেছে গুলশানে আর সেক্রেটারি করেছে উত্তরায় দুজন দুইটা বাড়ি আত্মসাত করেছে এই বাড়িতে থাকাটা তাদের জন্য সম্পূর্ণ হারাম কারণ এই বাড়িতে পাওনা আমারও আছে আমার মতো এদেশের সকল মানুষের আছে সকল মানুষের পাওনা আছে এটা তাদের বাবার ওয়ারিসি সম্পদ নয় এটা এটা এদেশের জনগণ এটার হকদার সকল বঞ্চিত মানুষ এটার হকদার এই জন্য তারাও এখানে পরীক্ষিত তারা ক্ষমতায় গেলে ওই আগের এখন যারা করে চলছে এরাও এদেশের সম্পদগুলোকে এদের নিজেদেরই বাবার সম্পদ মনে করে উত্তরাধিকারী হিসেবে তাদের দলের নেতা নেত্রীদের মধ্যে তারা বন্টন করে দেবে যেমন দলের আমির এবং সেক্রেটারি যেখানে ভোগ দখল করে নিয়ে গেছে বাকিরা তো করতে আর সমস্যা নাই এটা সহজে তারা করে ফেলতে পারবে সেহেতু এই কাজটি করার জন্য প্রয়োজন একদল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত প্রাণ যারা এই দুনিয়ার সকল প্রকারের মুহ থেকে মুক্ত দুনিয়ার সকল প্রকারের চাওয়া পাওয়া থেকে তাদের অন্তরকে পবিত্র রেখেছে আর তাদের কামনা শুধু আল্লাহর রেজামন্দির মাধ্যমে জান্নাত হাসিল করা এই ধরনের তাকুয়া সম্পন্ন মুত্তাকি ইমানদাররা যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করতে পারে তাহলে এদেশের সমগ্র সম্পদ তার সঠিক ব্যবহার করা ইনসাফ ভিত্তিক বন্টন করা সম্পদের সুষম ইনসাফ ভিত্তিক বন্টনের মাধ্যমে সমাজের ভারসাম্যহীনতা বন্ধ করা যাবে তাকে ভারসাম্যপূর্ণ একটা আদর্শ সমাজে গড়ে তোলা সম্ভব হবে আল্লাহ স্পষ্ট ভাবে এটা নির্দেশ প্রদান করেছেন তোমরা অপচয় করো না কোনোভাবেই তোমরা অপচয়ের মতো অপচয় করো না যেটাকে অপচয় মনে করা হয় অপচয় হতে পারে এমন ধরনের কোনো কাজই তোমরা করো না আর শয়তান হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ তাবজির করতে নিষেধ করার সাথে সাথে এটা যে কত মারাত্মক ধরনের অপরাধ সেই অপরাধটা বলে দিয়েছেন যারা অপচয় করে এত সময় যে কথাগুলো বললাম আমি তো সকল সাইড নিয়ে কথা বলিনি আমি রাষ্ট্রের বিভিন্ন সাইড নিয়ে সবগুলো আমি বলতে পারতাম কিন্তু সংক্ষেপে কয়েকটা দৃষ্টান্ত শুধুমাত্র দিলাম কিভাবে যে এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা তারা এদেশের জনগণের সম্পদটাকে তারা লুটে পুটে খাচ্ছে এটা হলো তাবজির আর এই তাবজির যারা করে এরা হলো শয়তানের বাই তাহলে রাষ্ট্রের সম্পদটাকে যারা আমানত হিসেবে ব্যবহার না করে তারা তাদের ইচ্ছামাফিক হারাম পথে অথবা প্রকৃত হকদারের হক না দিয়ে তাকে বঞ্চিত করে তাদের রাষ্ট্রের অংশীদার কিছু লোকদের মধ্যে তারা কুক্ষিগত করে নেই এরা সকলেই হলো শয়তানের বাই আর শয়তান হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ সে কাফের লিরব্বিহি কাফুরা সে অকৃতজ্ঞ শয়তান হলো কাফের তার রবের সুক্রিয়া আদায় করে না এই জন্য যারা এই কর্ম করে তারা মূলত হলো শয়তানের ভাই তাহলে আজকে যে তাবজির চলছে রাষ্ট্রের সকল ক্ষেত্র যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো সবাইকে আমরা স্পষ্ট করে দেখতে পারবো এই সকল চুরদেরকে এই চুরদেরকে সরাসরি আমরা দেখতে পাবো পদ্মা ব্রিজটা বন্ধ হলো এই চুরদের কারণে বাজেট কত পদ্মা ব্রিজের জন্য বিশ হাজার কোটি টাকা বাজেট টেন পার্সেন্ট যদি তারা ঘুষ নেয় তাহলে কত নিল দুই হাজার কোটি টাকা মানে এরা এখান থেকে এক দুই টাকা নেয় দুই হাজার কোটি টাকা সরাসরি একেবারে নেট তারা পেয়ে নিয়ে গেল এখন যে কোম্পানি কাজ করবে তাকে তো চুরির সুযোগ দিতে হবে আর আমি তো আগে বলেছিলাম যে শিডিউলটা করা হয়েছে সেই শিডিউলের মধ্যে অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট এবাব ধরা হয়েছে যে বিশ হাজার কোটি করা হয়েছে ওই কাজটা করার জন্য দশ হাজার কোটি টাকাই যথেষ্ট দশ হাজার কোটি টাকা অতিরিক্ত ধরা হয়েছে এরপরে এই মূল কাজটা করতে গিয়ে আরো সে এই কাজই করবে না কাজে ফাঁকি দিবে আরো জেনুইন যদি করে তবু দশ হাজার কোটিতেই সম্ভব আরো যদি এখানে ফিফটি পার্সেন্ট তারা কাজ লেস করে কোয়ালিটি লেস করে দেয় তাহলে সেখানে আরো পাঁচ হাজার কোটি টাকা তারা এখানে সেভ করলো এখানে তিন হাজার কোটি টাকার উপরে লাগতেছে না বাকি সতেরো হাজার কোটি টাকাই হলো এইভাবে রাষ্ট্রের সম্পদ কি পরিমানে যে লুটপাট করা হচ্ছে এর পরিসংখ্যান আমাদের পুরাপুরি জানা দরকার আমরা জানতে পারবো ছোট্ট একটা কাজ দিয়ে একটা টেন্ডার কল করা হলো আমরা একটা শিডিউল কিনলাম একটা শিডিউল কিনে আনলাম দুই হাজার বারো হাজার টাকা লাগে একটা শিডিউল কিনতে আর্নেস্ট মানি তো পরে দেব তো একটা শিডিউল কিনে আনলে পরে সেখানে দেখবেন যে যদি এটা ব্রিজের জন্য হয় লেখা দেখবেন এই ব্রিজে কত টন রড আছে মানে শিডিউল দেওয়া আছে এত টন রড এত টন রড যদি হয় দেখবেন রডের পার টন রেট কত দর আছে শিডিউলে বাজার দর কত আছে তখন দেখতে পাবেন এর পার্থক্যটা এখন তো বাজারে রোডের দাম অনেক বেড়ে গেছে এরপর কাজ করলে লাভ হয় যখন রোডের দাম এগারো হাজার বারো হাজার টাকা টন ছিল তখন শিডিউলে লেখা থাকতো ছয়ত্রিশ হাজার টাকা টন ছত্রিশ হাজার তখন পাওয়া যেত আর আসলে কিনতে লাগতো এগারো থেকে বারো হাজার দেখবেন এখানে রড কত টন সিমেন্ট কত অবস্থা এখানে বালির পোর্শন দেওয়া আছে কি কত মানে কি কত সেফটি পাথর কত সেফটি সব দেওয়া আছে লেবার ডে হিসাবে কি পরিমানে লেবার লাগবে এ সবগুলো শিডিউলের মধ্যে লেখা আছে যে লেবার কস্ট বাবদ এত তার ম্যানেজ সাইড ম্যানেজমেন্ট বাবদ এত সাইড এর অ্যারেঞ্জমেন্ট বাবদ এত সব লেখা আছে এসও যে আছে সাইড অফিসার আছে তার বাবদ লেখা আছে সবকিছু শিডিউলের মাঝে দেখতে পাবেন কি পরিমাণে আছে এরপর লেখা আছে এখানে কন্ট্রাক্টর কমিশন পনেরো পার্সেন্ট এই কাজ যে কন্ট্রাক্টর সে পনেরো পার্সেন্ট পাবে এটাও লেখা আছে কোন প্রকারের চুরি না করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করলো পনেরো পার্সেন্ট তো লাভ তার নেট আছে কিন্তু এই সবগুলোর মূল্যের হিসাব করে দেখবেন যে কত পার্সেন্ট কাজ হচ্ছে কখনো থার্টি পার্সেন্টের উপরে কাজ দেখতে পাবেন না কেউ সেভেন্টি পার্সেন্ট চুরি হয় যেমন এভাবেটে শিডিউল তৈরি করা হয় আর এরপরে এখানে তো মূল কাজের মধ্যেও শিডিউল অনুযায়ী করা হয় না যেমন রাস্তার যখন মেকাটাম করবে যদি ছয় ইঞ্চি দেওয়া থাকে শিডিউলে সেখানে করবে চার ইঞ্চি যদি এখানে তিন ইঞ্চি যদি কার্পেটিং দেওয়া থাকে এখানে করবে দুই ইঞ্চি এক ইঞ্চি মেরে দেবে এখানে শিলকুট যদি থাকে হাফ ইঞ্চি এখানে করবে কোয়ার্টার ইঞ্চি এইভাবেই সব জায়গায় চুরি হয় প্রতিটি ক্ষেত্রে মানে লুটে পুটে সবাই খাচ্ছে তাহলে এই কাজগুলো যারা করছে তারা কি যারা করছে তারা কি শয়তানের ভাই এইভাবে দেশের সম্পদকে যারা এইভাবে অপচয় করে চলছে এদের উপাধিটা কি এরা শয়তানের ভাই এরা হলো শয়তানের ভাই আর শয়তান আল্লাহর অকৃতজ্ঞ সে কখনো আল্লাহর সাথে কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা দেখতে মানুষ এই কাজগুলো করতেছে দেখতে মানুষ কিন্তু এরা শয়তানের ভাই অর্থাৎ কি শয়তানের ভাই কে শয়তান ছাড়া কেউ হয় শয়তানের ভাই মানে এরাও শয়তান এরাও শয়তান কারণ এই শয়তান গুলোকে আমরা দেখতে পাই তারা কিভাবে এই দুই পায়া জীব হিসাবে তারা বসবাস করে ভদ্রবেশে মানুষের মতোই দু পা বিশিষ্ট এই শয়তান গুলোকে আমরা দেখতে পাই এরা লুটে পুটে খাচ্ছে দেশের সম্পদ যে আল্লাহর এই বিধান ইসলামী রাষ্ট্র সম্পূর্ণভাবে কার্যকরী করবে ইসলামী রাষ্ট্রের দায়িত্বটা হলো সে পরিপূর্ণভাবে সকল প্রকাশের অপচয় বন্ধ করে দেবে করার সুযোগই থাকবে না কোন ইঞ্জিনিয়ার যে কোনো একটা কাজ করার জন্য যেই পরিমাণ কাজের দরকার তার যে সাধারণ বাজার মূল্য আছে এর চেয়ে যদি বেশি একটু মাত্র করে সাথে তাকে তাকে শাস্তি দিতে হবে তাকে সাথে সাথে ওই ইঞ্জিনিয়ারকে ধরে নিয়ে যে শাস্তি দিতে হবে এইভাবে শাস্তি দেওয়া শুরু হয়ে গেলে ভয় আর কেউ করবে না দুই বছর ফখরুদ্দিন মইনুদ্দিনরা রাষ্ট্র চালাইছে সেনাবাহিনী দিয়ে এই সব চুরেরা তখন সব সময় তারা খুব ভীত সন্ত্রস্ত থাকত তাদের বিলাসবহুল গাড়িগুলো সে তো লুকানোর জায়গা পায় না বনের গাদা বিদ লুকিয়ে রাখে সব চুর ছিল তখন দৌড়ের উপর এটা হলো এরাও কম না এরাও লুটে পুটে খাই খেয়েছে কিন্তু এদের ভয় এইভাবে তারা পালাচ্ছিল কিন্তু আল্লাহর মুজাহিদগঞ্জ যখন আল্লাহর দিনের মুজাহিদগঞ্জ যখন এই রাষ্ট্রের অধিকারী হবে সব চুর হয়তো অনেকেই তবা করে তারা পবিত্র হয়ে যাবে চুরি ছেড়ে দেবে আর স্বেচ্ছায় অনেক চুর হয়তো তাদের সম্পদগুলো তারা বের করে দেবে ওই যে তাদের সব পছন্দের বিলাসবহুল গাড়িগুলো কুটি কুটি টেকার গাড়িগুলো মনের গাদার ভিতরে লুকিয়ে রাখছিল রাস্তায় পেলে রাখছিল ভাবছিল যে কারো দেওয়া দিয়ে দেওয়া যায় কিনা কেউ এটা ধরে না এই গাড়িগুলো কাউকে দান করতে চাইল কি দান হিসাবে কেউ নেয় না কিন্তু সেই সময় হয়তো অনেকেই স্বেচ্ছায় এগুলো বায়তুল মালে জমা দিয়ে দিবে তবা করে হয়তো পবিত্র হয়ে যাবে আর যারা এইভাবে স্বেচ্ছায় দিবে না তাদের গুলো ধরে নিয়ে আসা হবে সম্পদগুলো সম্পূর্ণ অবৈধ সম্পদ যেভাবে আহরণ করেছিল সেইগুলো বাজেয়াপ্ত করা হবে আর তাদের অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে সে শাস্তি এমন হতে পারে আজকে হয়তো মনে করেন একজন মন্ত্রী এমপি কি বিলাসবহুল জীবন যাপন করছে তার অবৈধ সম্পদ দিয়ে এগুলো করছে সেই সব সম্পদ যখন বাজেয়াপ্ত করা হয়ে যাবে তার স্থাবর অস্থাবর সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়ে যাবে সে যদি সে তো দেশের নাগরিক রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে থাকার ব্যবস্থা দেওয়া খাবারের ব্যবস্থা দেওয়া তার অন্ততপক্ষে দুই পর্দ কাপড়ের ব্যবস্থা করে দেওয়া বা অসুস্থ হলে চিকিৎসা করা তখন এই মন্ত্রী এমপিদেরকে প্রয়োজনে তাদেরকে বস্তিতে থাকার দাবা দেব কাজ করে তারা খাবে ড্রেন পরিষ্কারের কাজে লাগাবো রাস্তার ড্রেন পরিষ্কার করবে ওলেট্রিন পরিষ্কার করবে এই সব কাজ করবে এই জন্য এই কাজের বিনিময়ে তাদেরকে এইগুলো পারিশ্রমিক গুলো দেওয়া হবে ইসলামী রাষ্ট্র হলে পরে তখন আল্লাহর দিনের মর্যাদা বৃদ্ধি পাবে আর এই শয়তানের ভাইদের সব পাণ্ডব শেষ হয়ে যাবে আল্লাহর দেওয়া এই বিধান ইসলামী রাষ্ট্রে পরিপূর্ণভাবে যখন কার্যকরী হবে তখন ইসলামী রাষ্ট্র হবে একটা শান্তিময় একটা রাষ্ট্র সমাজের মানুষ অত্যধিক নিরাপদে বসবাস করবে শান্তিতে বসবাস করবে মানুষের কোনো কষ্ট থাকবে না আর মানুষের সকল প্রয়োজনগুলো পূরণের নিশ্চয়তা তখন থাকবে কেউ অসুস্থ হলে কোন অসহায় করে থাকে টাকা না থাকলে ডাক্তাররাও তার চিকিৎসা করে না হাসপাতালে নিয়ে গেলে বারিন্দায় পেলে রেখে দেয় তখন এই সুযোগ থাকবে না তখন যে কোনো অসহায় রুগী হলেও তার কিচ্ছু না থাকলেও রাষ্ট্রের পক্ষ থেকে তার চিকিৎসার নিশ্চয়তা দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনে সকল প্রকারের হাসপাতালকে সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হবে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে এটা রাষ্ট্রের ইচ্ছা করলেই পারে সম্পদের অভাব নেই দেশের মানুষের শিক্ষাকে সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হবে দেশের সম্পদের কোনো সমস্যা হবে না অনেক অনেক বিষয়গুলো আছে যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের জন্য সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হবে বিনা পয়সায় মানুষের প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া হবে মানুষের ঘর বাড়িগুলো রাষ্ট্রের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ এদেশের যে সম্পদ এদেশের প্রতিটি মানুষের ঘর বিল্ডিং করে দিতে পাঁচ বছর সময় লাগবে না যে সম্পদ দেশে আছে সে সম্পদ দিয়ে প্রতিটি মানুষের ঘর বাড়ি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে আলাদা সরাসরি পাকা করে দেওয়া সম্ভব এদেশের সম্পদ দ্বারাই কিন্তু এই সকল শয়তানের ভাইয়েরা এই দেশটাকে তারা এই তাফজির করে অপচয় করে অবৈধভাবে দেশের সম্পদকে লুণ্ঠন করে তারা নিজেদের কুক্ষিগত করে রেখেছে আর সম্পদ পাচার করে তারা ভিন দেশে সম্পদগুলোকে জমা করেছে এই দেশে রাখা নিরাপদ নাই মনে করেই তারা এই ধরনের তারা করেছে এদের হাত থেকে সম্পূর্ণভাবে সেগুলো ইসলামী রাষ্ট্র আদায় করে নিয়ে আসবে এরপর আল্লাহ বলছেন এই যে পূর্বের যে কথাগুলো বলা হয়েছে যে তোমাদের নিকটতম আত্মীয় স্বজন মিসকিন এতিম তাদের অধিকার আদায় করে দাও সকল প্রকারের অপচয় বন্ধ করে দাও তোমাদের পিতা মাতার সম্পূর্ণ হক আদায় করো সকল নির্দেশগুলা দিয়েছেন দেওয়ার পর আল্লাহ বলছেন যদি এই সকল লোকদেরকে তোমাদেরকে বিমুখ করতে হয় ওই অবস্থায় যে তোমরাই তোমাদের রবের রহমতের প্রত্যাশা করছো সেই অবস্থায় তখন তোমরা তাদের সাথে অত্যধিক মর্মস্পর্শী বাসায় কথা বলো যদি তোমার নিকট তোমার আত্মীয় স্বজন মিসকিন মুসাফির এদের হক আদায় করার মতো তোমার কোনো উপায় নাই সামর্থ্য নাই তুমি নিজেই আল্লাহর কাছে প্রত্যাশী তুমি নিজেই অভাবনে অভাবনয় জর্জরিত তোমার কিছু নাই তাদের দেওয়ার মতো তুমি নিজেই আল্লাহর রহমতের প্রত্যাশা করছো যে আল্লাহ যেন তোমার অভাবটা পূরণ করে দেন এই ধরনের নিজের এই অবস্থায় যদি তুমি তাদেরকে ফিরিয়ে দিতে হয় এই সকল হকদারকে যদি ফিরিয়ে দিতে হয় তুমি পারছো না তাদের হক আদায় করতে তারা তোমার কাছে আসলো কিন্তু তুমি পারছো না তাদের হক আদায় করে দিতে তাহলে কি করো ফাকুল্লাহ কাউলাম মাইসুরা তাদেরকে তোমরা কখনো ধমক দিবে না তাদের সাথে রুড়ো আচরণ করবে না বরঞ্চ অত্যধিক ভদ্র ভাষায় মর্মস্পর্শী ভাষায় তাদের সাথে কথা বলো তোমার অক্ষমতাটা তাদের সামনে ফুটিয়ে তুলো আন্তরিকভাবে সে যাতে এখানে মানসিক কষ্ট না পায় এমন ভাবে তার সাথে কথা বলো যে তোমার অক্ষমতাটা সে যেন বুঝতে পারে যে তুমি সামর্থ্য থাকলে অবশ্যই তুমি তাকে দিতে কিন্তু তোমার সামর্থ্য না থাকার কারণে তুমি দিতে পারছো না তার হক আদায় করতে পারছো না এই জন্য তোমাকে বিমুখ করতে হচ্ছে তাকে এই অবস্থায় তার সাথে তোমার পরিপূর্ণভাবে উত্তম ব্যবহার করা উচিত এই সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে মর্মস্পর্শী ভাষায় কথা বলতে হবে কিন্তু সাধারণত আত্মীয় স্বজন অসুবিধায় পড়ে বিপদে পড়ে যদি আর এক আত্মীয়নের আত্মীয়ের কাছে আছে তাকে এমন ভাবে বিমুখ করে দেয় সে মনে করে যদি এর কাছে জীবনে আমি নাই আসতাম তাহলে আমার ভালো হতো এবং এই সিদ্ধান্ত নিয়ে যায় আমি যত কষ্টই করি না কোনো এমন আত্মীয়ের কাছে আমি আর আসবো না এই ধরনের মানুষ সাধারণত এই ধরনেরই মানুষকে নিরাশ করে তাকে বঞ্চিত করে তাকে এমন রুড়ো আচরণই করে থাকে কোন বোন হয়তো তার ভাইয়ের কাছে আসছে বিপদে পড়ে ভাই তার নিজের অনেক সমস্যার কথা এমন ভাবে বোনের কাছে বলতে থাকলো আর তাকে ধমক টমক দিয়ে বিদায় করে দিল বোনটি হয়তো কান্নাকাটি করে তার ভাইয়ের কাছ থেকে ফিরে যায় এই সমাজে কিন্তু অহরহ এই ধরনের দৃশ্যগুলো দেখা যায় শোনা যায় সমাজের মানুষ এই ধরনেরই অবস্থার সম্মুখীন এটা বাস্তব চিত্র সমাজে কিন্তু আল্লাহ পাকসুবাহ বলছেন যদি তোমার আসলে যদি তোমার এমন সমস্যা থাকে তাকে তুমি দিতে পারছো না তোমার অবস্থা যদি এমন হয় যে তাকে দেওয়ার মতো তোমার কিছু নাই বরঞ্চ তুমি তার মতো মুখাপেক্ষী তুমি আল্লাহর কাছে প্রত্যাশা করতেছো আল্লাহ রহমতের আশা তুমি করতেছো এমন মুখাপেক্ষী অবস্থায় তুমি নিজেই আছো সেহেতু তুমি তোমার মনে প্রাণে ইচ্ছা থাকলেও দিতে পারছো না তোমার উপায় নাই এই অবস্থায় যদি থাকো আর তোমার কাছে এসে চেয়ে বসে তথাপিও তার সাথে রুরু আচরণ করো না খারাপ ব্যবহার করো না কঠিন ব্যবহার করো না তার সাথে অত্যধিক ভদ্রভাবে শালীনভাবে মর্মস্পর্শী বাসায় কথা বলো সহজ কথা বলো যেই কথা তার মনে কোনো কষ্ট না লাগে অন্তত পক্ষে তার যে অভাবের কারণে এসেছিল যে কষ্টটা তোমার কথাটা শুনে যেন তার মনটা শান্তি পায় তোমার কথা শুনে যেন তার মনে শান্তি আসে এই ধরনের সহজ ভাষায় কথা বলো এনে কঠিন ভাষায় তাদের সাথে কথা বলো না আল্লাহ পাক সুবাহ এটা একটা কত বড় একটা ভদ্রতা মানুষকে শিক্ষা দিচ্ছেন মানুষ কোন অবস্থায় কার সাথে কি ধরনের কথা বলবে সেইগুলো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে মানুষের সাথে কি ধরনের সে তাকে বিমুখ করতে হলে তাকে কিভাবে বিমুখ করতে হবে নিজের অক্ষমতার সময়ে কিভাবে বিমুখ করতে হবে সেই সময় এমন ভাবে কোনো ধরনের কথা বলে তাকে কষ্ট দেওয়া যাবে না যেই কথা শুনে সে কষ্ট পায় তার মনে আঘাত লাগে এমন কথা বলা যাবে না বরং তার যে কষ্ট এটার উপযুক্ত উপলব্ধিটা নিজের মনে নিয়ে আসা দরকার যে আসলে সে কষ্টে আছে আর কষ্টের কারণে আমার কাছে আসছে কিন্তু আমার আমিও যে তার মতোই কষ্টে আছি তাকে এটা বুঝিয়ে দিলে সে যদি বোঝে যে আমি যে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তার কাছে আসলাম উনিও তো আমার মতোই কষ্টে আছেন উনি তো কারো কাছে যাননি তো এই ধরনের তার মনের মধ্যে একটা আলাদা আল্লাহর প্রতি তাওয়াকুল আসবে আল্লাহর প্রতি ভরসা তখন তার মনের মধ্যে আসবে এবং তার মধ্যেও সেই ধরনের ইমান এবং তাকুয়া বৃদ্ধি পাবে এমন ভাবে উত্তম ভাবে যদি কথাগুলো বলা হয় সেখান থেকে উত্তম শিক্ষা নেবে এখানে আল্লাহ আমাদেরকে যে উত্তম একটা শিক্ষা দিলেন অনেক সময় আমাদের কাছে পরস্পরের মধ্যে এমনটি হয়ে থাকে অহরহ এ থেকে আমরা কেউ মুক্ত নই যে আত্মীয় স্বজন সমস্যায় পড়লে আসে অসুবিধায় পড়লে আত্মীয় স্বজন আরেক আত্মীয়র কাছে আসে অসহায় মিসকিন যারা আছে যারা তার নিজের কষ্টের কথাগুলো বলে বেড়ায় না কিন্তু কোনো সময় কোনো কঠিন মুহূর্তে কারো কাছে কিছু দাঁড় চাইতে পারে কর্জা হাসানা চাইতে পারে কারো কাছে কোনো সহযোগিতা চাইতে পারে হয়তো তার সকলের কাছেই যেতে পারে না এত একান্ত আপনজন যারা আছে তাদের কাছে কষ্ট সহ্য করতে না পারলে তখন হয়তো তার কাছে যেতে পারে এমন অবস্থা হতে পারে কোন মুসাফির ব্যক্তি হয়তো জানে না যে এই ব্যক্তি একেবারে যে অক্ষম এটা জানে না হয়তো তার কাছে গিয়ে হাজির হয়ে গেল এমন হতে পারে তো সেই যে কোনো অবস্থাতেই হোক এই সকল প্রার্থনাকারী অভাবগ্রস্ত অসহায় সাহায্য প্রার্থী অধিকারী লোকেরা যার কাছে আসবে তার কাজটা হলো কি প্রথম কাজ হলো তার অভাব অনটনের কথা তার কষ্টের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা আর দ্বিতীয় হলো তার সাধ্য অনুযায়ী তার সেই প্রয়োজন গুলো পূরণ করে দেওয়া তৃতীয় হলো যদি সম্ভব না হয় প্রয়োজন পূরণ করার মতো কোনো উপায় নাই নিজেই দারিদ্রতার মধ্যে পতিত সেই অবস্থায় অন্তত পক্ষে প্রথম তার কাছ থেকে মনোযোগ দিয়ে সবকিছু শোনা তার কষ্টের ভাগিদার হওয়া আর নিজের অক্ষমতার কথাটা অত্যধিক সহজভাবে তাকে বুঝিয়ে বলা সে যাতে বুঝতে পারে আসলে ঐক্য এমন যাতে মনে না করে যে তার দেওয়ার মতো আছে কিন্তু আমাকে দিচ্ছে না এমন অবস্থা যেন না হয় যদি দেওয়ার মতো থাকে তাহলে দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে এমন ভাবেই তার সাথে আচরণ করতে হবে সহজ আচরণ সহজ ভাষায় কথা বলতে হবে সে যাতে সরল সহজ ভাবে বুঝতে পারে উনি আমারই মতো তাহলে সে মনে কষ্ট পাবে না তাকে এই সময় অন্তকে মুক্তি হইল কিছু পরামর্শ দেওয়া যেতে পারে উত্তম পরামর্শ দেওয়া যেতে পারে বা উত্তম এমন পন্থা দেখানো যেতে পারে যেই পন্থায় তার কষ্টটা লাঘব হয় এমন পরামর্শ দেওয়া যেতে পারে মানে সর্বাবস্থায় তাকে বিমুখ করতে হলে সেটা যেন হয় এমন ভাবে যে সে কোনোভাবেই যেন হতাশ না হয় নিরাশ না হয় মনে কষ্ট না পায় আর যদি ফিরাত মানে তাকে দেওয়ার মতো থাকে তাহলে যেন তাকে ফিরিয়ে দেওয়া না হয় এই জন্য এখানে বলা হয়েছে যদি এমন অবস্থা হয় যে তুমি তাদেরকে ফিরিয়ে দিচ্ছ এই অবস্থায় যে তুমি তোমার রবের রহমতের আশা করছো তোমার রবের পক্ষ থেকে তিনি তোমাকে সাহায্য করবেন তোমার উপায় অবলম্বন তিনি করে দেবেন এমন প্রত্যাশায় যদি থাকো এই অবস্থায় যদি তাকে ফিরিয়ে দাও তাহলে কি করো ফাকুল্লাহুম কাউলাম সব কথাগুলো কিন্তু নির্দেশ বাচক আল্লাহ সরাসরি আদেশ করছেন এই প্রথম থেকে আমি যে তেইশ নাম্বার হাত থেকে বলছি এ সব জায়গায় কিন্তু নির্দেশ সূচক শব্দ যেমন পিতা মাতার ক্ষেত্রেও কি বলা হয়েছে ফালা তাকুল্লাহমা তোমরা তাদের উভয়কে বলো না উফ এখানে কুল এটা নির্দেশ তানহার হুমা ওলা তানহার হুমা সেই তানহার এটাও নির্দেশ সবগুলোতে দেখবেন কুল নির্দেশ বলো তাদের সাথে মুলায়েম বাসায় ওয়াকফিজ লাহুমা এখানে আদেশ এখানে আদেশ করেছেন এখানেও তোমরা তোমাদের ওই আত্মীয় স্বজনকে মিসকিনকে এবং মুসাফিরকে যখন তোমরা ফিরিয়ে দিচ্ছ তোমাদের অক্ষমতার কারণে তখন তাদের সাথে সহজ ভাষায় কথা বলো উত্তম কথা বলো নরম ভাষায় কথা বলো তাদের মনে কষ্ট দিও না আল্লাহ পাক সুবাহ কোরআন মজিদে আমাদের জন্য যে সুস্পষ্ট গাইডলাইন দিয়েছেন এগুলো যেমন আমাদের একান্ত ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর এটা প্রযোজ্য সামগ্রিকভাবে ইসলামী রাষ্ট্রের এটা একটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র এগুলো বাস্তবায়ন করবে এর পরের বিষয়টাতে গেলে তো সময় লাগবে আবার আমার তো সময় এখানে কমে গেছে তো আঠাশ নাম্বার আঠাশ নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা হলো এক নাম্বার হলো শুধু মাত্র হুকুম মানতে হবে আবাদতি করতে হবে আল্লাহর এক নাম্বারে আল্লাহ ছাড়ার কারো হুকুম মানা যাবে না কারো এবাদতি করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা এবং তাদের সব হক আদায় করা আর তিন নম্বর হলো নিকটতম আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফিরের হক আদায় করা আর ছয় নাম্বার হলো অপচয় না করা এই চারটি বিষয় মূলত আলোচনা করা হয়েছে আজ পর্যন্ত আর বাকি আলোচনা ইনশাল্লাহ আগামীতে আসবে তো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদকে সহিভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এবং মানুষের এই সমাজে কোরআনের হুকুম হাকাম গুলোকে আমরা বিজয়ী করে সকল মানুষকে আল্লাহর বান্দা হওয়ার সুযোগ করে দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন آمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم উল্টা